কলকাতার গল্প দ্বীপের সঙ্গে দ্বীপের চোখে কলকাতা শুধুমাত্র মির্চি নাইনটি এইট পয়েন্ট থ্রিতে স্মৃতি একটি অদ্ভুত জিনিস দশ মিনিট আগে সদর দরজার চাবিটা কোথায় রাখলাম সেটা মনে পড়বে না কিন্তু ছোটবেলায় দেখা সিরিয়ালের সিগনেচার টিউন শুনলে সঙ্গে সঙ্গে মনে পড়বে সঞ্জয় খানস the sword of Tipu Sultan একদিকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি গোটা দেশকে গ্রাস করে ফেলছে আর অন্যদিকে তাদের আটকানোর জন্য একা দাঁড়িয়ে শেরে মাইসুর টিপু সুলতান তখন তো আর জানতাম না যে শেরে মাইসুরের বংশধররা আমাদের কলকাতাতেই কাটিয়েছেন তাদের জীবন অনেক বড় বয়সে একদিন মাথায় একটা প্রশ্ন এলো আচ্ছা এই যে আমরা বলি প্রিন্স আনবার শাহ রোড এই প্রিন্স আনবার শাহটা কে কোথাকার প্রিন্স এই গল্প শুরু কিন্তু শেষ দিয়ে fourth May seventeen ninety nine ইংরেজদের সঙ্গে যুদ্ধে শ্রীরঙ্গাপাটনা ফোর্টে মারা গেলেন টিপু সুলতান ইংরেজরা তার ফ্যামিলিকে পাঠিয়ে দিল ভেলোর কিন্তু আঠেরোশো ছয়ে সেখানে একটি বিদ্রোহ হওয়ায় তাদের সন্দেহ হলো যে টিপু সুলতানের ফ্যামিলি নিশ্চয়ই উস্কাচ্ছেন ব্যাস নির্বাসন কলকাতা যারা একসময় থাকতেন রাজপ্রাসাদে তারা স্থান পেলেন কুঁড়ে ঘরে তখনকার কলকাতার বাইরে রসা পাগলা বলে একটি গ্রামে যা আজকের টালিগঞ্জ কাহা সমান নাহি যায় আজকে যে রাজা ধীরাজ কালকে ভিক্ষা চায় আজকে যে রাজা ধীরাজ কালকে ভিক্ষা চায় সমান নাহি যায় ছোটবেলায় এই গানটা প্রায় রোজ শুনতাম রেডিওতে ধনঞ্জয় ভট্টাচার্যর গলায় নজরুল গীতি সমান যায় না তা ঠিকই তবে অসমান যে কতটা হতে পারে সেটা কল্পনা করাও শক্ত আমারই এক কলিগ আনোয়াসা রোড এলাকায় থাকেন একসময় তিনি রোজ একটি সাইকেল রিক্সায় করে যাতায়াত করতেন যা চালকের নাম সনওয়ার শাহ এই সনওয়ার শাহের পূর্বপুরুষ প্রিন্স আনওয়ার শাহ যিনি নাকি টিপু সুলতানের নাতি টিপু সুলতানের বংশধর রিক্সো চালাচ্ছেন তাও সেই রিক্সাটা তার নিজের নয় মালিককে দিনে পনেরো টাকা করে দিতে হতো তবে টিপুর বংশধরদের অনেকটা দাঁড় করিয়ে দিয়ে গেছিলেন কিন্তু টিপুর সব থেকে ছোট ছেলে তার নামও আপনি জানেন প্রিন্স গোলাম মোহাম্মদ শাহ তাঁরই তৈরি ধর্মতলার টিপু সুলতান মসজিদ যার জমজ রয়েছে আনোয়ারশা রোডের মোড়ে দুটো মসজিদকে একদম একরকম দেখতে খেয়াল করেছেন হতদরিদ্র অবস্থা থেকে ইংরেজ সরকারের কাছ থেকে স্বীকৃতি জোগাড় করা পেনশন জোগাড় করা সেই পেনশনের টাকায় জমি কেনা সব করে গেছিলেন প্রিন্স গোলাম মোহাম্মদ শাহ আজও টলি ক্লাব আর সিজিসি টিপুর পরিবারকে ভাড়া দেয় কিন্তু তাহলে তাদের এত খারাপ অবস্থা হলো কি করে বাঙালি বাড়িতে শরিক নিয়ে সমস্যা হয় জানেন তো আঠেরোশো ছয় যদি ছেলের সংখ্যা হয় চোদ্দ তাহলে দু হাজার সতেরোয় শরিকের সংখ্যাটা কত তবে শুধু ধর্মতলা আর আনোয়াশা রোডের মসজিদ নয় টিপুর পরিবারের তৈরি আরও একটি মসজিদ টলিগঞ্জ সার্কুলার রোডে মহাবীরতলার জোহরা বেগম মসজিদ আরও একটি মসজিদ ডায়মন্ড হারবার রোডে শাহানি বেগম মসজিদ আর টিপুর বংশধরদের যে জমি ছিল আনোয়ার শাহ রোডে সেখানে আজ একটি ফ্ল্যাট বাড়ি রয়েছে সেখানে কিন্তু আর এক রাজা থাকেন তার সিংহাসন নেই মাথায় মুকুট নেই কিন্তু তার সাম্রাজ্য বিশাল ঠিক প্রিন্স গোলাম মোহাম্মদ শাহর মতো কম বয়সে অর্থকষ্ট তিনিও দেখেছেন ঠিক প্রিন্স গোলাম মোহাম্মদ শাহের মতো একটি লোক একদিন তাকে তার গোটা পরিবারের সঙ্গে বাড়ি থেকে বার করে দেয় আজ তিনি রেডিওর রাজা প্রিন্স আনোয়াশা রোডের ফোর্ট মাইসোরের বাসিন্দা এই অধমেরই কলিগ মীর আফসার আলী কলকাতার গল্প দ্বীপের সঙ্গে দ্বীপের চোখে কলকাতা শুধুমাত্র মির্চি নাইনটি এইট পয়েন্ট থ্রিতে আরও শুনতে এবং আরও জানতে লগ ইন করুন আমাদের ওয়েবসাইটে radio Mirchi dot com slash Kolkata অথবা আমার মানে দ্বীপের ফেসবুক পেজে Facebook dot com slash Mirchi Dweep